আইহাল শাহরু শাহবানের বেশ কিছু দিন আমরা অতিবাহিত করেছি এবং আমাদের সামনে আগত রয়েছে শাহরু রামাদান শাহরু রামাদান আল্লাদি উনজিলা ফিহিল কোরআন অতএব আজকে আমরা শাহরু শাহবানের কিছু করণীয় কথা বলে রমাদানের প্রস্তুতি কিভাবে নিতে পারি সে সম্পর্কিত কিছু আলোচনা করব এখানে ইনশাআল্লাহ আবু সালামা রাবি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন আয়েশা রাদি আল্লাহ আনহা বলেন لم يكن النبي صلى الله عليه وسلم يصوم شهرا أكثر من شعبان فإنه كان يصوم شعبان كله আয়সা রাদি আল্লাহ আনহা বলছেন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চাইতে বেশি রোজা কখনো রাখতেন না রমাদানের হিসাবটা আলাদা অন্য মাস সম্পর্কে তিনি বলছেন এবং তিনি তার কথার শেষের দিকে বলেছেন যে নবী সাল্লাহ আলহাম শাহবান মাসের পুরোটাই সিয়াম পালন করতেন আয়সারাদি আল্লাহ আনহা থেকে আরেকটি হাদিসে এসেছে তিনি বলেছেন কানা উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা রাসুল সাল্লাহ সাল্লাম সিয়াম পালন করতে থাকতেন এত বেশি যে আমরা বলতাম যে তিনি বোধহয় আর সিয়াম ভঙ্গ করবেন না অয়ুফতের হাত্তা না কুলা লাইয়াসুম এরপরে তিনি রোজা ভাঙতেন সিয়াম ভাঙতেন ভাঙতেই থাকতেন আমরা ভাবতাম তিনি বুঝি এখন আর সিয়াম পালন করবেন না ওমা রাইতু রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম استكمل صيام شهر قط إلا رمضان وما رأيت وما رأيته في شهر أكثر منه صياما في شعبان তিনি বলেছেন আমি রমাদান মাস ছাড়া আর কোন মাসে রাসুল্লাহ সাল্লা সাল্লামকে অধিক সিয়াম পালন করতে দেখিনি তিনি অল্প কয়েকদিন ছাড়া সাবানের পুরোটাই সিয়াম পালন করতেন তাহলে আগের হাদিসে আমরা যে জানতে পারলাম যে তিনি বলেছেন না সাবানের পুরোটাই তিনি সিয়াম পালন করেছেন এখানে তার ব্যাখ্যা দিচ্ছেন ইল্লা কালিলা কি বলেছেন ইল্লা কালিলা অল্প কয়েকদিন ছাড়া আগে তিনি ইস্তেস্তা করেন নাই এখানে এসে ইস্তেস্তা করলেন তাহলে বোঝা গেল যে রাসুল সাল্লাহ সাল্লাম শাহবানের সব দিনগুলোতে সিয়াম পালন করেননি তবে তিনি অধিকাংশ দিনগুলোতে সিয়াম পালন করেছেন এবং রামাদান ছাড়া অন্য কোনো মাসে এত বেশি সিয়াম তিনি পালন করেন আর পুরো মাসের সিয়াম তিনি একটা মাসে পালন করতেন সেটা হলো রমাদান এতগুলো মেসেজ আমরা এখানে পেলাম তাহলে শাহবান মাসে বেশি বেশি সিয়াম পালন করা এটা রাসুল সাল্লাহ সাল্লামের সন্না রাসুল সাল্লাহ সাল্লামের সন্না আমরা অনেকভাবে এই সন্না পালন করতে পারি একাধারে আপনি প্রথম দিক থেকে বেশ কিছু সিয়াম পালন করতে পারেন অথবা প্রত্যেক সপ্তাহে দুটো করে সিয়াম পালন করতে পারেন সোমবার বৃহস্পতিবার অথবা একদিন রেখে পরের দিন ভাঙতে পারেন এভাবে যেটা দাউদ আলাইসাল্লামের নিয়ম ছিল অথবা আপনি আপনার সুযোগ মতো সুন্না ভিত্তিক যে কোনো সিয়াম পালন করতে পারেন মাসের শুরুতে তিন দিন অথবা মাঝখানে তিন দিন তবে শাবান মাসে যারা সিয়ামে অভ্যস্ত নয় সাপ্তাহিক সিয়াম কিংবা মাসের শেষের তিন দিন অথবা একদিন সিয়াম একদিন ভাঙা এরকম কোনো সুশৃঙ্খল নিয়মে যারা অভ্যস্ত নয় তাদের জন্য রাসুল সাল্লাহ সাল্লাম শাহবানের শেষের দিকে সিয়াম পালন করতে নিষেধ করেছেন একদিন বা দুদিন আগে সিয়াম পালন করতে নিষেধ করেছেন আর বিশেষ করে ইয়ামুশাক শেষের দিন যদি মেঘলা থাকে আর বোঝা না যায় আজকে কি শাহবানের শেষ দিন নাকি রামাদানের প্রথম দিন তাহলে রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশ হচ্ছে ফাকমেলু ইদ্দাতা শাহবানা তালাতিন আউকামাকাল যে তোমরা সাবান মাসের হিসাব ত্রিশ দিন তাহলে পরিপূর্ণ করে নিবে আর সাবধানতামূলক এই দিন সিয়াম পালন করা যাবে না এ প্রসঙ্গে অনেকগুলো হাদিস এসেছে তাহলে সাবান মাসের করণীয় যা রাসুল সাল্লাহ সাল্লামের বক্তব্য অথবা তার আমাল থেকে আমরা জানতে পারি সেটি হচ্ছে এই মাসে সুন্না ভিত্তিক যে কোনো প্রক্রিয়ায় বেশি বেশি সিয়াম পালন করা এবং শেষ দিকে একদিন বা দুদিন আগে সিয়াম পালন না করা ইয়ৌমশাকের দিন সিয়াম পালন না করা এই মাসে আর কোনো স্পেশাল কোনো আমল নেই আমাদের অনেকেই হয়তো লাইলাত নেসমি শাহবানের জন্য অপেক্ষা করে আছেন এই দিন তারা নানামুখী অনেক ধরনের আনুষ্ঠানিকতা সর্বস্ব আমল করবেন কেউ কেউ মন্ডা মিঠাই তৈরি করবেন একটা একটা উৎসবের আকারে ইত্যাদি আবার কারো কারো আকিদা হচ্ছে এই দিনে মানুষের ভাগ্য লেখা হয় ইত্যাদি নানা কথা আছে না প্রচলন সেটা কিন্তু কোনো সহি হাদিসের মধ্যে আমরা পাই না সহি হাদিসের বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অথেন্টিক নির্ভরযোগ্য গ্রহণযোগ্য যে হাদিসগুলো সেগুলোই হচ্ছে সাহে হাদিস যারা সেটা বুঝতে পারে না এটা তাদের দুর্বলতা নির্ভরযোগ্য সহি অথেন্টিক হাদিস ছাড়া শরীয়তের কোনো আমল গ্রহণযোগ্য নয় এই যে এতগুলো আমল লাইলাতুন্নাসমিন শাহবানকে ঘিরে প্রচলিত হয়েছে তার মূল কারণ হচ্ছে অনেকগুলো হাদিস যা ওই দিনের রাতে সিয়াম ওই দিনের রাতে সালাদ পড়ার ব্যাপারে এসেছে অথবা পরের দিন সিয়াম রাখার ব্যাপারে এসছে ইত্যাদি আরো অনেক হাদিস এখানে এসছে যেটা বেশ কিছু হাদিসের গ্রন্থেও আমরা পাই কিন্তু ওলামাই কেরাম এগুলো গবেষণা করে অনেক আগ থেকেই মহাক্কিক ওলামাই কেরাম স্পষ্ট করে দিয়েছেন যে এখানে এতগুলো হাদিসের মধ্যে কোনো সহি হাদিস নেই শুধু একটা হাদিসের ব্যাপারে ওলামাদের এখতলাফ হয়েছে সে হাদিসটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন শাহবান পনেরোই শাহবানের রাতে তার বান্দাদের দিকে মনোনিবেশ করেন এবং তাদের সকলকে ক্ষমা করে দেন দুই প্রকার ব্যক্তি ছাড়া মুশরেক আও মুশাহেন যারা শিরকে লিপ্ত এবং যারা ঘৃণা বিদ্বেষ হানাহানি ইত্যাদি নানা কাজে লিপ্ত এই দুই শ্রেণী ছাড়া সকলকে ক্ষমা করে দেন অধিকাংশ ওলামাদের মতে এই হাদিসটিও দইফ আর কতেক ওলামাই কেরাম এই হাদিসটিকে হাসান এবং হয়তো আরেকটিকে সহি বলেছেন শেখ আলবানী রাহমাহুল্লাহ যদি এই হাদিসটিকে সহিও বলা হয় যেহেতু কারো না কারো গবেষণা কিন্তু এই হাদিসে তো কোনো আনুষ্ঠানিকতার কথা বলা হয়নি এই হাদিসে বলা হয়নি ঘটা করে আজকে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে অথবা নেসপে স্পেশাল সলাদ করতে হবে স্পেশাল সিয়াম পালন করতে হবে এমন কিছু কি এসেছে কিছুই আসে যদি আল্লাহ কোনো এক রাতে বা রাতের কোনো এক সময় স্পেশালি তার বান্দাদেরকে ক্ষমা করে দেন এটা আল্লাহর মহানুভবতা তার জন্য যদি আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের পক্ষ থেকে কোনো স্পেশাল প্রোগ্রাম না দেওয়া হয় তাহলে আপনি কেন প্রোগ্রাম করতে যাবেন এতটুকু বুঝ একজন সচেতন মুসলিমের থাকা প্রয়োজন আজকে এই দিবসটিকে কেন্দ্র করে মুসলিম উম্মা বিভক্ত হয়ে গেছে আমরা যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে বিভক্ত হতে খুব পছন্দ করি এবং এটার ভিত্তিতে এক অন্যের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি করি অথচ সর্বজন বিদিত সত্য হল গুলো আমাদের কাছে হাতের নাগালেই আছে যে কেউ এটা দেখে সঠিক তথ্য নির্ভরযোগ্য গ্রহণযোগ্য সেরাই বিধান এটা আমরা কিন্তু সহজেই পেয়ে যেতে পারি এর জন্য থাকতে হবে একটা উদার মানসিকতা আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি আন এবং সন্ন্যার প্রতি নিষ্কলুষ নির্ভেজাল ভালোবাসা আর যখনই আমরা কাদা মাখামাখি করি তখন অবশ্যই নিয়তের মধ্যে কোনো ত্রুটি কারো না কারো আছে কারণ এটা সালাফিস আলহিনের মানহাজ নয় স্বয়ং রসুল্লাহ সাল্লামের মানহাজ নয় যে কিছু একটা দেখে আন্দাজের উপরে মানুষকে কাদা ছড়াছড়ি করা ব্লেম করা আজকে আমরা আমি যেমন ব্যক্তিগত পক্ষে ব্যক্তিগতভাবে কাউকে ব্লেম করব না কিন্তু সত্যটা আমরা অবশ্যই বলবো সত্যের পক্ষে অবশ্যই আমরা দাঁড়াব কারণ এটা আমাদের দায়িত্ব সত্য বোঝানো সত্য দিয়ে মানুষকে আলোকিত করা এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে কাউকে গালিগালাজ করা কাদা ছোঁড়াছুড়ি করা তাফসিক তাবদির ত্যাকফির করা এটা ওলামাই কেরামের মানহাজ নয় এটা মনে রাখতে হবে স্বয়ং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলে দিয়েছেন কোনটা কুফুরি কোনটা ফেস্ক কোনটা বেদা কিন্তু লোকদেরকে আঙ্গুল তুলে আক্রমণাত্মকভাবে কখনো এভাবে এই আচরণ তিনি করেননি কেন করেননি কারণ এটা আমাদের প্রয়োজন নেই আমাদের প্রয়োজন হচ্ছে কাজগুলোকে চিহ্নিত করা স্বাভাবিক যে কেউ বুঝে নিবে যিনি কুফুরি করে যাচ্ছেন যিনি শেরকি করে যাচ্ছেন তাহলে তিনি কি হবেন এটা দিনের আলোর মতো সত্য কিন্তু তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে চিহ্নিত করা এটা সালাফে সালাহিনের মানহাজ নয় যারা আজকে সে কাজগুলো করছেন অবশ্যই নবী সাল্লা সাল্লামের মানহাজ থেকে তারা সরে যাচ্ছেন অবশ্যই তারা সালাফে সালাহিনের মানহাজ থেকে সরে যাচ্ছেন কারণ এই জিনিসগুলোর অথরিটি হচ্ছে আল্লাহ তিনি সর্বশেষ প্রত্যেক ব্যক্তি কে কি ছিল সেটা নির্ধারণ করে তাকে যাজা দেবেন যাজা দেওয়ার পুরস্কার কিংবা শাস্তি দেওয়ার অধিকার আমাদের নেই শুধু ইসলামী শরিয়াতে দিন থেকে সরে গেলে যে সমস্ত বিধানগুলো এসেছে সেগুলো ইসলামী এই বিধান যারা কার্যকর করার জন্য অথরাইজড তারাই সেটা করবেন সব ব্যক্তিরা সেটা করবে না যাই হোক এবারে আমরা একটু আলোচনা করতে চাই যে সামনে আমাদের সামনে এসেছে রামাদান মাস রামাদান মাসের প্রস্তুতি রামাদানের এক তারিখ থেকে হয় না পরীক্ষার প্রস্তুতি কি প্রথম পরীক্ষার দিন হয় ইয়ামুল মাহসার অথবা ইয়ামুল হাসার ইয়ামুল জাজা ইয়ামুদ্দিন ইয়ামুল কিয়ামা তার প্রস্তুতি কি আল্লাহর সামনে দাঁড়ানোর পরে হয় অবশ্যই না প্রস্তুতি নিতে হবে মানুষের আগে থেকে আমি কিছু প্রস্তুতির কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আচ্ছা প্রথম প্রস্তুতি হচ্ছে রমাদান মাসকে সম্মানের সাথে মাহাব্বার সাথে ভালোবাসার সাথে এবং গুপ্তধন পাওয়ার মতো নিজেকে সৌভাগ্যবান মনে করার সাথে রমাদান মাসকে গ্রহণ করা আজকে যদি আমাদের কাছে একজন মেহমান উপস্থিত হন অত্যন্ত সম্মানিত যাকে দেখলে আমাদের মনটা খুশিতে বাগবাগ হয়ে ওঠে ভালোবাসতে ইচ্ছে করে শ্রদ্ধা করতে ইচ্ছে করে তার কথা শুনতে ইচ্ছে করে তাকে কিভাবে আমরা সংবর্ধনা জানাবো তাকে কি আমরা বুকে জড়িয়ে ধরবো না তাকে কি আমরা অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করব না এবং তার জন্য আমার সাধ্য মতো সবকিছু আয়োজন করব না তাহলে মনে রাখতে হবে রামাদান হচ্ছে সেরকমই একজন মেহমান যিনি আমাদের কাছে খুব দ্রুতই চলে আসবেন ইনশাআল্লাহ তাহলে এই মেহমানের যাতে যথাযোগ্য মর্যাদা আমরা রক্ষা করতে পারি তার জন্য কিন্তু প্রস্তুতি লাগবে নাহলে রামাদান এসে গেলে সেটা হবে না মানসিক প্রস্তুতি বাহ্যিক প্রস্তুতি আর্থিক প্রস্তুতি আমালি প্রস্তুতি চিন্তাগত প্রস্তুতি এখলাসের প্রস্তুতি ইত্যাদি নানা ধরনের প্রস্তুতি এর জন্য আমাদের প্রয়োজন হবে সুতরাং আমি আপনাদেরকে বলবো প্রথম প্রস্তুতি হচ্ছে এভাবে মানসিক প্রস্তুতি আসুন রামাদানকে আমরা এমনই একজন অতীব মহান অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন মেহমান হিসাবে গ্রহণ করি তাহলে প্রস্তুতি নিতে আমাদের সুবিধা হয় দ্বিতীয় হচ্ছে কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না যদি না বিশুদ্ধ নিয়াত এবং এখলাস দ্বারা আমরা সেটাকে পরিপূর্ণ করি কারণ আমলের শুদ্ধাশুদ্ধি নিয়তের শুদ্ধাশুদ্ধির উপর নির্ভরশীল ইন্দামাল আমালু বিন্দিয়াত অতএব সিয়াম এর মাধ্যমে আমাদের আমল শুদ্ধ হতে পারে সিয়াম ইটসেলফ এটা একটা বড় মহান আমল যে আমলটা যদি নিয়ত শুদ্ধ না হয় তাহলে কখনোই শুদ্ধ হবে না অবশ্য সিয়াম হচ্ছে অন্য সকল আমল থেকে ব্যতিক্রমী একটা আমল যেটাকে আল্লাহ তালা এমনই একটা প্যাটার্নে তৈরি করেছেন যে সত্যিকার সয়েম যদি কেউ হতে চান নিয়ত তাকে শুদ্ধ করতেই হবে আদারওয়াইজ সয়েম হতে পারবেন না কারণ সিয়াম আপনি আদৌ রেখেছেন কিনা এটা যদি মূল সিয়াম যেটা আমরা উপবাস বলি সেই ভোর থেকে আরম্ভ করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সে সিয়ামের কথা বলুন আর আমল এবং কাউলের সিয়ামের কথাই বলুন আমরা সত্যিকারের সিয়াম পালন করছি কিনা এটা নিয়ত ঠিক না হলে সম্ভব না আপনি যদি বাসা খেয়ে আসেন কেউ কি জানতে পারবে সবার কাছে তো জাহির করতে পারবেন যে আপনি সয়েম আপনি সিয়াম রেখেছেন ফলে সিয়ামের এই প্যাটার্নটা আল্লাহ তালা এমনভাবে তৈরি করলেন যে প্যাটার্নটা আর কোনো ইবাদতের মধ্যে নাই অন্য সকল ইবাদতের মধ্যে একটা বাহ্যিক রূপ আছে সালাতের মধ্যে আছে না আপনার সালাদ দেখে হয়তো অনেকেই বলবে আহ কত ভালো মুসল্লি কত ভালো আল্লাহওয়ালা কপালে দাগ পর্যন্ত পড়ে গেছে অথচ আপনার ভেতরে মহামেলা ভালো নাও হতে মানুষের বাহ্যিক আমলই তার শেষ কথা নয় তার ভেতরটা শুদ্ধ হওয়াটা হচ্ছে মেইন কথা অতএব আল্লাহ তালা এই জন্য একটা ইবাদতের ব্যবস্থা করলেন যাতে আমাদের ভেতরটা শুদ্ধ হয় এই জন্য সিয়াম হচ্ছে সেই আমল যেটা প্রকৃত মুত্তাকি প্রডিউস করে প্রকৃত মুত্তাকি প্রডিউস করে সিয়াম হচ্ছে সে একমাত্র আমল হাজি সাহেবরা আলহাজ লাগায় ফেলেন তাই না অমরাকারীরা দেখেই বোঝা যায় প্রতি বছর অমরা করেন অনেকে ফ্যাশনও করে তা ট্রিক এক্সকারশন কিন্তু সিয়ামের মধ্যে এক্সকারশনের কোনো সুযোগ নাই কারণ সিয়াম তো শুধু ত্যাগ আর ত্যাগ আল্লাহর ভয়ে কান্না আল্লাহর ভয়ে আমল করা আর পৃথিবীর ভুখানাঙা মানুষের কষ্টকে অনুভব করা আল্লাহ সকল সৃষ্টির সাথে সমবেদনা জ্ঞাপন করা এটা হলো সিয়ামের বড় ধরনের শিক্ষা সিয়াম আমাদেরকে তাকুয়া শেখায় সিয়াম আমাদেরকে এখলাস শেখায় সিয়াম সিয়াম আমাদেরকে আখলাখ শেখায় সিয়াম আমাদেরকে সবচেয়ে ভালো মানুষ হয়ে যাওয়ার মতো প্রেরণা দেয় এবং হাতে কলাবে শেখায় এই জন্য প্রথমে আমাদের নিয়তের বিশুদ্ধতা যেন আমরা অর্জন করি এবং সিয়ামের মূল লক্ষ্য যেন আমরা অর্জন করি সে প্রস্তুতি লাগবে কারণ আল্লাহ তালা বলেছেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাদিন আমিন কবলিকুম আল্লাহ কম তৃতীয় হচ্ছে বা চতুর্থ আমরা বলতে পারি দ্বিতীয় পয়েন্ট আমরা দুটোই বলেছি এখলাস এবং তাপোয়া চতুর্থ পয়েন্ট হলো সেলাতুর রাহিম রক্ষা করতে হবে আত্মীয়তার সম্পর্ক আমরা ঈদ উল ফিতরের দিনে কোলাকুলি করে আগে সব কিছু ভুলে যেতে চাই কিন্তু আসলে শুধু ঈদের দিনের এটা রিচুয়াল না আগে থেকেই আমাদেরকে মনে রাখতে হবে সিয়াম আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে শেখায় তাকোয়া যদি আমাদের মধ্যে আসে তাহলে কিভাবে আত্মীয়তাদের সাথে আমরা সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারি এখানে একটা হাদিস আমি উল্লেখ করছি ইমাম বুখারি বলেছেন আল্লাহ তালা সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করলেন এবং সৃষ্টির পরে রাহিম অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক একে আল্লাহ তালা আলাদা একটা সত্তা হিসাবে হ্যাঁ তাকে তৈরি করলেন এবং তখন সে বলল মাহ মানে যখন আত্মীয়তা রাহিম বলা হচ্ছে দাঁড়ালো আল্লাহ বললেন থামো قالت هذا مقام العائد بك من القطيع তখন আত্মীয়তার সম্পর্ক বলল যে এখানে এটা হলো জাহান্দামকে দেখিয়ে এটা হলো যারা আত্মীয়তার সম্পর্ক ভঙ্গ করবে কেটে ফেলবে এটা হলো তাদের মাকাম আর এটা হলো যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন না করে তা থেকে দূরে থেকে তোমার আশ্রয় নেবে এটা হলো তাদের মাকাম فقال ألا ترضين أن أصل من وصلك وأقطع من قطعك তখন আল্লাহ তালা তাকে বললেন তোমার কি এটা পছন্দ হয় যে যে তোমাকে কেটে দেবে আমিও তাকে কেটে দেব আর যে তোমার সাথে সম্পর্ক স্থাপন করবে অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে তাহলে আমিও তার সাথে সম্পর্ক রক্ষা করব। তখন আত্মীয়তার সম্পর্ক বলল বালা ইয়া রব অবশ্যই হে হে রব কালা ফাদা কালাক ثم قال أبو هريرة فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم سورة محمد তখন আল্লাহ তাল্লাহ বললেন হ্যাঁ এটা তোমার জন্য থাকবে তার মানে হচ্ছে আত্মীয়তার সম্পর্কের যে বিশাল গুরুত্ব সেটা কিন্তু ইমাম বখারি এই হাদিসের মধ্যে রাসুল সাল্লাহ সাল্লামের কাউলের মাধ্যমে তুলে ধরলেন কথোপকথন হচ্ছিল আল্লাহর সাথে আর রাহিমের সাথে এবং তখন আবু হরারা এই আয়াতটি পাঠ করলেন তাহলে তোমরা কি ফিরে গিয়ে জমিনে ফাসাদ সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার সম্পর্ক কেটে ফেলবে ভঙ্গ করে ফেলবে অতএব আসুন আমরা রামাদানের শুরুতে আত্মীয়তার সম্পর্ককে আবারও নবায়ন করব পঞ্চমত যে জিনিসটা বলবো সেটি হচ্ছে অন্তরের বিশুদ্ধতা অন্তরটাকে সুন্দর করা কলুষ মুক্ত করা সকল মানুষের প্রতি হস্তদান রাখা এটা কিন্তু আমাদের সমস্যা থেকেই যায় কত রমাদান আসলো আর গেল আমরা দেখা গেল কিছু ফেকি এখতেলাফের কারণে একজন আরেকজনকে কাদা ছড়াছড়ি করছি আমাদের অন্তরটা কখনোই সুন্দর হচ্ছে না এমন কি যারা আজকে বিশুদ্ধভাবে ইসলামকে অনুসরণের চেষ্টা করছেন আকিদাগত বিশুদ্ধতা আমলে বিশুদ্ধতা আমরা দেখতে পাচ্ছি আনফর্চুনেটলি তাদের মধ্যেও কিন্তু অন্তরের গরলতা রয়ে গেছে এক দল আরেক দলের বিরুদ্ধে কি যে কথা বলেন পিছনে যে গিবত করেন ওয়াজে বলা হচ্ছে গিবত করা যাবে না পরনিন্দা করা যাবে না ইফতেরা মিথ্যা অপবাদ দেওয়া যাবে না কিন্তু আমরা দিয়েই চলেছি এবং তার জন্য আজকের ডিজিটাল প্ল্যাটফর্মও তৈরি হয়েছে ফেসবুক এরকম আরও অনেক ডিজিটাল প্ল্যাটফর্ম মাশা আল্লাহ গালিগালাজের জন্য পৃথিবীর সবচেয়ে বিখ্যাত প্ল্যাটফর্ম মানে এখানে ঢোকার পরে দেখবেন যে ঘৃণায় আপনার শরীর রেড়ে করবে মানুষ এভাবে কথা বলতে পারে তার মানে কি সালামত সাদার অর্জিত হয়নি তাহলে হজে যাচ্ছে কেন আমরা আমাদের প্রত্যেকটা ইবাদত আমাদের অন্তরকে সুন্দর করবে প্রশস্ত করবে মানুষের প্রতি ভালোবাসা শ্রদ্ধা শেখাবে যদিও তারা কোনো কোনো ক্ষেত্রে আমাদের সাথে এখতলাফ করে মুসলিম আসলে মানুষের প্রতি ঘৃণা বিদ্বেষ তৈরি করার জন্য আসেনি এই জন্য এই রামাদানের শুরুতে আসুন আমরা আমাদের অন্তরকে সুন্দর করে নেই পরিশুদ্ধ করে নেই মানুষের প্রতি যে ঘৃণা গরলতা যে অবিশ্বাস যে বিদ্বেষ আমাদের আছে সেটাকে আমরা দূর করে দেই এবং আমরা সুন্দর একটা মনের অধিকারী হই সময়কে কাজে লাগাতে এটা রমাদানের অন্যতম একটা শিক্ষা রমাদান আমার মনে হয় মানুষের সময়নিষ্ঠ হওয়া এবং সময়কে কাজে লাগানোর যে তাদ্রিব এবং যে প্রশিক্ষণটা দিচ্ছে আর কোনো ইবাদত এভাবে দেয় না লং টাইম কিন্তু আপনি সিয়ামের মধ্যে আছেন সিয়ামের প্রতিটা সেকেন্ড কিন্তু আপনি আল্লাহর পথে ব্যয় করছেন না আপনি ইবাদতের মধ্যে আছেন না সিয়ামের ইবাদতের মধ্যে আছেন আপনি লং টাইম কিন্তু সলাতের মধ্যে থাকতে পারেন না আপনি সূর্য উঠা থেকে আরম্ভ করে বা তারও আগে সবে সাদিক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম ছাড়া আর কোন এবাদতে একসাথে থাকতে পারে সবগুলো এবাদত খন্ড খন্ড এমনকি হজের গুলো আরাফা অবস্থান পুরা দিনটা না কিন্তু মুজদালেফা অবস্থান বা এরকম সবকিছু খন্ড খন্ড কিন্তু সিয়ামটা হলো লং টাইম এবং রাতেও কিন্তু সিয়ামের কিছু আমল আছে আছে না কারণ তারাবিটা আমরা সিয়াম উপলক্ষেই পড়ি যদিও কিয়ামুল্লাই করি পুরো বছরের আমল কোনো সন্দেহ নেই ইফতারটা সিয়াম উপলক্ষে সেটা কিন্তু কখন সূর্যাস্তের সাথে সাথে এবং সাহারি রাতের শেষ ভাগে তাহলে বিশাল একটা সময় সিয়ামের কাজের মধ্যে আমরা ব্যয় করি এরপরে সময়নিষ্ঠতা টাইম মেনটেন করতে হবে আপনাকে আপনি যদি বলেন যে যেমন অনেকে সলাতুল ফজর কোনো সন্দেহ নেই সূর্য ওঠার পরেও পড়েন সেখানে হয়তো তার সারাই এক্সকিউজ আছে কি তিনি ঘুমিয়েছিলেন ঘুম থেকে উঠতে পারলেন না কিন্তু সিয়ামের ক্ষেত্রে যদি ফজরের পরে উঠেন ঘুম থেকে সোবে সাদেকের পরে তখন কি বললেন যাকে তাহলে এখন একটু ইফতার মানে একটু সারি খেয়ে নেই সুযোগ আছে একদম বাধা ধরা সুশৃঙ্খল একটা নিয়ম কানুনের মধ্যে আপনাকে সিয়াম পালন করতে হবে এটা কেন দিলেন আল্লাহ মানুষকে সময়নিষ্ঠ করার জন্যে মানুষ যেন এ থেকে শিক্ষা নেয় পুরো জীবনটাকেই এভাবে সিয়ামের মতো কনসিডার করে যে এখানেও পুরো জীবনের কোথাও অ্যাকচুয়াল আল্লাহ এবং তার রাসুলের নির্দেশ থেকে আমরা বিচ্ছিন্ন হতে পারি না সিয়ামের মধ্যে আপনি উপবাসব্রত পালন করছেন এবং মিথ্যা কথা এবং কাজ যত হারাম আছে সেগুলোকে বর্জন করছেন আপনার পুরো জীবনটাকে এক ধরনের সিয়ামের মধ্যে নিয়ে আসতে হবে যে পুরো জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনাকে হারাম বর্জন করতে হবে হবে না মিথ্যা কথা বর্জন করতে হবে এবং আল্লাহর ইবাদতের মধ্যেই থাকতে হবে এবং সেটা হচ্ছে কি সর্বাবস্থায় আল্লাহ এবং তার রাসুলের কথাকে মেনে নেওয়া নিরঙ্কুশভাবে তাদের আনুগত্য করা এবং তাদের বিরোধিতা থেকে সর্বতভাবে নিজেকে বিরত রাখা সিয়ামের প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গত বছরের যে কাজা সিয়াম ছিল অনেকের সেটা এই রামাদান আসার আগেই কমপ্লিট করে ফেলা এটা বিশেষভাবে আমরা আমাদের বোনদেরকে বলবো যাদের বাধ্যতামূলক প্রতি মাসেই তাদের হয়তো কিছুদিন সিয়াম পালন থেকে বিরত রাখতে থাকতে হয় এবং সেই ধারায় রামাদান মাসেও তারা তিরিশটা সিয়াম একাধারে পালন করতে পারেন না যাদের মাসিক হয়ে থাকে আর যে সমস্ত ভাইরা অসুস্থতার কারণে কিংবা সফরের কারণে সিয়াম ভঙ্গ করেছেন এখনও সেই সিয়ামগুলো কাজা আদায় করা হয়নি আপনারা সেগুলো করে ফেলবেন এই রমাদানের আগেই ওলা আমাদের বিশুদ্ধ মত অনুযায়ী এটা হচ্ছে বিধান যে পরবর্তী রমজান আসার আগেই আপনার পিছনের রমজানের সিয়ামগুলো পালন করে ফেলতে হবে কোনো কারণ ছাড়া সারাই কোনো কারণ ছাড়া এটাকে তাখির করা যাবে না শাহরু রমাদানকে বলা হয় শাহরু তিলাওয়াতিল কোরআন অথবা শাহরুল কোরআন শাহরু রমাদান আল্লাদি কোরআন এই মাসে কোরআন নাজিল হয়েছে অতএব এখন থেকেই প্ল্যান করবেন যেন এই মাসে কোরআনটা বেশি বেশি তেলাওয়াত করা যায় তেলাওয়াত শুধুমাত্র মন্ত্রের মতো উচ্চারণ করলে হবে না একটা প্ল্যান আমরা করতে পারি যে এই মাসে অন্তত পুরো কোরআন না হলেও হাফ কোরআন আমরা অর্থ সহ তেলাবাদ করি বোঝার চেষ্টা করি যে আল্লাহ তালা আসলে আমাদেরকে কি বলেছেন অথবা আল্লাহ আমাকে কি বলেছেন কারণ আল্লাহ বলেছেন অফি তোমাদের মধ্যেও নিদর্শন আছে তোমরা কি বোঝো না দেখো না উপলব্ধি করো না সুহান আল্লাহ আপনি দেখবেন আল্লাহ মাঝে মাঝে আপনার সাথে কথা বলছেন আল্লাহ আপনার অনেক উপলব্ধি জাগানোর চেষ্টা করছেন যে বান্দারা বোঝো বোঝার চেষ্টা করো তোমার উদ্দেশ্যে আমার অনেক কথা আছে তুমি বোঝো সুহান আল্লাহ এত সুন্দরভাবে আল্লাহ আহ্বান জানিয়েছেন ওল্লাহি আপনি যদি কোরআন তেলাওয়াত বুঝে বুঝে করেন আপনাকে কাঁদতে হবে আপনি দেখবেন যে আপনার মহান আল্লাহ আপনাকে কখনো ভালোবাসার কথা বলছেন স্নেহের কথা বলছেন কখনো আপনাকে জান্নাতের মহাসুসংবাদ দিচ্ছেন আপনাকে জাহান নাম থেকে দুনিয়ার মাসায়েব আখিরাতের মাসায়েব থেকে বিপদাবক থেকে রক্ষার পথ বাতলে দিচ্ছেন এটা পরম আপনজন ছাড়া কেউ আপনাকে করবে না আজকের এই সমাজে আপনার আপনজন ছাড়া কেউ কি আপনার বিপদে আপনাকে আপনার পাশে দাঁড়ায় কেউ কি আপনাকে বলে দেয় যে পথে যাবেন না এই পথে যাবেন এটা হচ্ছে ভালো পথ আপনার আপনজন এবং আপনার যারা ভালো চায় তারা ছাড়া কিন্তু কেউ এই সুন্দর কথাগুলো বলে না এই জগতে আমার আপনার সবচেয়ে আপনজন হচ্ছে আমাদের আল্লাহ আমাদের ইলাহ আমাদের রব এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে আফসুস আমরা এখনো বোধ আমাদের রবকে চিনি না আমাদের ইলাহকে চিনি না তবে আইয়ে আলা তবে আইয়ে আলা কি জানো এ রব্বি কুমা তোকে দেবা তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে কি সুন্দরভাবে আপনি দেখুন এক একটা সুরা পড়বেন আর দেখবেন যে আল্লাহ তালা কিভাবে আমাদেরকে সুন্দর পথ বাতলে দিচ্ছেন কিন্তু আমাদের হয়ে গেছে অন্য একটা রিচুয়াল কোরআন খতম করতেই হবে খতম হচ্ছে শিক্ষা হচ্ছে না তেলাওয়াত হচ্ছে উপলব্ধি আসছে না আমল নাই তাহলে বুঝতে হবে প্যাটার্ন পাল্টাতে হবে প্রবলেম আছে আমাদের আপনি যখন দেখবেন আমাদের স্কুল কলেজ কিংবা সাধারণ শিক্ষা ব্যবস্থায় ভালো মানুষ তৈরি হচ্ছে না তাহলে জাতির যারা পলিসি মেকার তাদেরকে বুঝতে হবে দেয়ার আর সাম প্রবলেমস এবং ইট নিডস কারেকশন কিছু কারেকশন আমাদেরকে করতে হবে প্রয়োজনীয় কারেকশন না করলে কারণ যে কোনো জ্ঞান মানুষকে এবং মানুষের মন মানসিকতা তৈরি করে আপনি যখন নাইট ক্লাবে যাবেন দেখবেন এক মানসিকতার লোক তৈরি হবে আপনি যখন কোনো দরগায় যাবেন আরক মানসিকতার লোক তৈরি হবে আপনি যখন বিভিন্ন তরিকার লোকদের কাছে যাবেন দেখবেন সেই তরিকার লোকই তৈরি হবে যখন দেখবেন যে পড়াশোনা করে ভালো মানুষ তৈরি হচ্ছে না তাহলে বুঝতে হবে যে এই পড়াশোনা এরকম মানুষই বা অমানুষই তৈরি করে তখন আপনি যদি পড়াশোনার মধ্যে বা তার পলিসির মধ্যে কারেকশন আনয়ন না করেন তাহলে ভালো মানুষ হওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না আমরা যে পদ্ধতিতে তেলাওয়াত করছি যেই পদ্ধতিতে আল্লাহর ইবাদত করছি যেই পদ্ধতিতে কবর জিয়ারত করছি যেই পদ্ধতিতে আমরা বিভিন্ন রকম রিচুয়াল করছি বিভিন্ন উপলক্ষে দিবসে বিভিন্ন আমল করছি এটার রিভিশন হওয়া প্রয়োজন উম্মাকে একটু ভেবে দেখতে হবে যে আসলে এগুলো কি সত্যিকার আল্লাহর আবেদ আলেম সচেতন মুসলিম তৈরি করছে কিনা এজন্য কোরআন তেলাওয়াত নিয়েও আমাদের ভাবতে হবে কোরআন তেলাওতে আমরা বেনিফিটেড হচ্ছি না কেন আসুন না এই রমজানকে আমরা সেরকম একটা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করি এই রমাদানে আমরা খুবই অর্থবহভাবে কোরআন তেলাওয়াত করি আপনার পুরো খতম করার তো প্রয়োজন নেই খতম করতেই হবে এমন কি কোনো কথা আছে তাহলে কোরআনকে তার হক্কা তেলাওয়াতি অর্থাৎ তাকে যেভাবে তেলাওয়াত করা প্রয়োজন সাহাবাদের ব্যাপারে যেটা আল্লাহ তালা যেই সার্টিফাই করেছেন লোনা তারা কোরআনকে তেলাওয়াত করেন কি হাক্কা তেলাওয়াতি যেভাবে সেটাকে তেলাওয়াত করা উচিত আর তেলাওয়াত বলতে বাংলায় আমরা বুঝি শুধুমাত্র শব্দ উচ্চারণ করে মন্ত্রের মতো পড়ে যাওয়া আসলে বোঝাটাও তেলাওয়াতের অংশ আপনি যখন পত্রিকা পড়েন বোঝেন কিনা নাকি না বুঝে পত্রিকা পড়েন না বুঝে কেউ পত্রিকা পড়ে না আমাদের ছাত্র ছাত্রীরা না বুঝে কোনো বই পড়ে না সে যত কঠিন বই পড়ুক তার লক্ষ্য থাকে সেটাকে বোঝা কোরআনেরও পাঠের মূল লক্ষ্য হচ্ছে কোরআন বোঝা মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে সেরা ভাষণ হচ্ছে কোরআন পৃথিবীর সবচেয়ে সেরা ওয়াজ হচ্ছে কোরআন পৃথিবীর সবচেয়ে সুন্দর বক্তব্য হচ্ছে কোরআন দালিকাল কিতাবুলা রাইবাফি অর্থাৎ কোরআনকে তার মর্যাদায় নিয়ে যাওয়া আমাদের সবার দায়িত্ব আপনারা প্রত্যেকেই নিজেরা কোরআনমুখী হবেন নিজের এলাকায় নিজের দেশে প্রত্যেকটা জনপদকে কোরআন শুধু বোঝার জন্য মানুষকে উদ্বুদ্ধ করবেন মানুষকে শেখাবেন আজকে নানা প্রক্রিয়া মানুষ বিভিন্ন রকম দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছে কিন্তু মনে রাখবেন কোরআনের চাইতে পাওয়ারফুল দাওয়া আর কিছু নেই বিশ্বের অনেক অন্য ধর্মাবলম্বী জ্ঞানীগুণী মানুষেরা শুধু কোরআন পড়েই কিন্তু ইসলাম গ্রহণ করেছে ব্যক্তির বক্তব্য শুনে ওয়াজ শুনে খুব কম মানুষই ইসলাম গ্রহণ করেছে কোরআন মানুষের মধ্যে যে প্রভাব বিস্তার করতে পারে আর কোনো জিনিস প্রভাব বিস্তার করতে পারে না কিন্তু মনে রাখবেন কোরআন প্রভাব বিস্তার করার একটা শর্ত কোরআন বুঝা কোরআন না বুঝে যদি তেলাবাত করা হয় তাহলে কোরআন কিন্তু প্রভাব বিস্তার করবে না সেটার প্রমাণ হচ্ছে আমরা আমাদের বাসায় অনেক কোরআনের বোসাফ আছে সাজিয়েও রাখি তেলাওয়াত করা হয় আর বিত্তশালীরা তো প্রতি মাসে হাফেজ এনে তেলাওয়াত করান কিন্তু কোনো আসর তো পড়ে না কোনো প্রভাব তো তৈরি হয় না তাহলে বুঝতে হবে এটা কিন্তু পথ নয় তাহলে দেখতে হবে সচেতন মুসলিমদেরকে দেখতে হবে প্রভাবশালী তেলাওয়াতটা কোনটা যে তেলাওয়াত আমাদেরকে আলোকিত করে যে তেলাওয়াত আমাদেরকে সত্য পথে সন্ধান দেয় যে তেলাওয়াত আমাদেরকে সত্যপন্থী করে যে তেলাওয়াত আমাদেরকে কোরআনের মানুষ হিসাবে গড়ে তোলে আমাদেরকে সেই তেলাওয়াতের দিকেই যেতে হবে রামাদান মাসে দীর্ঘ সময় ধরে সালাতে দাঁড়ানোর জন্য মানসিক প্রস্তুতি দিতে হবে দেখা যাচ্ছে যে কিয়ামুল লাইলে আমাদের অনেকেই দীর্ঘ সময় দাঁড়াতে প্রস্তুত নন অনেকেই খোঁজ করেন যে কোন জায়গায় খুব দ্রুত তেলাওয়াত করা হয় যে জায়গায় আধা ঘন্টার মধ্যে বিশ রাকাত অথবা এগারো রাকাত দুই রকমই তো পড়ে শেষ করা হয় সেখানে মানুষ দাঁড়ায় আবার যেখানে লম্বা করা হয় পছন্দ করে সেখানে পড়া অনেক সুন্দর পড়া কিন্তু দুই রাকাত পড়ে অনেকে চলে যান এটা আমরা সবাই জানি সালাতুত্তারাউিয়া অথবা কিয়ামুল্লাইন লাইসাত মিনাল ফারায়েদ ওয়ালাইসাত মিন আসসালাওয়াতিল ওয়াজিবা এটা ফরজ ওয়াজিব নয় এটা সন্না এটা সন্না কিন্তু রমাদান আমাদের সামনে বিশাল একটা সুযোগ নিয়ে এসছে কিয়ামুল লাইলে লম্বা টাইম দাঁড়ানোর একটা দলিল আমরা তো সাহাবিদের যুগে পাই যদিও রাসুল সাল্লাহ সাল্লাম রামাদান এবং রামাদানের বাইরে সবসময় লম্বা দাঁড়াত তিনি কতটুক পরিমাণ দাঁড়াতেন সেটা নিয়ে আল কোরআন কিন্তু আমাদেরকে স্পষ্ট করে দিয়েছে তিনি কখনো দাঁড়াতেন অর্ধরাত্রি কখনো দাঁড়াতেন অর্ধরাত্রি থেকে একটু কম মানে এক তৃতীয়াংশ একদম ঘন্টায় এবং সেকেন্ডের কাটা হিসাব করে না এটা আনুমানিক হু তার ফিলে আল্লাহ বলে দিয়েছেন অর্থাৎ হু অথবা তার থেকে কম তবে সাল্লাহ সাল্লামের সাধারণ আমল থেকে বোঝা যায় যে তিনি এক তৃতীয়াংশ একটু কম বেশি দাঁড়াতেন যদি সবচেয়ে কম দাঁড়াতেন আর মাঝামাঝি হচ্ছে নেসফুল্লাইল অর্থাৎ অর্ধরাত্রি পুরোটাই তিনি দাঁড়াতেন আবার কখনো কখনো তার থেকে বেশি তার থেকে বেশি এটা আল্লাহ নির্দেশ তার প্রতি এবং সেই নির্দেশ রসুল সাল্লাহ সাল্লাম পালন করেছেন তিনি দুই তৃতীয়াংশ দাঁড়াতেন রাত যদি হয় নয় ঘন্টা তিনি দাঁড়াতেন ছয় ঘন্টা রাত যদি হয় বারো ঘন্টা তিনি দাঁড়াতেন আট ঘন্টা চার চার আট ঘন্টা সুহান আল্লাহ তিনি এক রাখা থেকে সুরা বাকারা সুরা আল ইমরান সুরা নেশা শেষ করেননি এই হাদিসটা পড়লেই তো বোঝা যায় যে এগারো রাখাত পড়তে তার আট ঘন্টা লাগতেই পারে আল্লাহ একবার আল্লাহ একবার অতএব আমি বলবো যে আসুন আমরা লম্বা টাইম দাঁড়ানোর চেষ্টা করি লম্বা টাইম মিনিমাম দুই ঘন্টা মিনিমাম দুই ঘন্টা কম বেশি করলে কোনো অসুবিধা নেই বাট আমরা যত লম্বা পারি দাঁড়ানোর চেষ্টা করি রামাদান দোয়া কবুলের সময় একটা বিশুদ্ধ হাদিস এসছে মুসনাদ ইমাম আহমদের মধ্যে প্রত্যেক মুসলিমের জন্য দাওয়া মুস্তাজাবা রয়েছে মকবুল দোয়া রয়েছে ইয়াদৌ বিহা রামাদান যে দোয়া সে রামাদান মাসে অতএব রমাদানে বেশি বেশি দোয়া করার জন্য আমাদের প্রস্তুতি দিতে হবে আমরা নিজের মনের মাধুরী বিষয়ে যেমন দোয়া করব ঠিক তেমনি জওয়াবে দোয়া রাসুল সাল্লাম আমাদেরকে বেশ সুন্দর সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন অল্প কথায় বেশি দোয়া দেখবেন সবগুলো দোয়া এত সুন্দর যদি অর্থটা বোঝেন প্রত্যেক দোয়া খুবই সুন্দর সে দোয়াগুলো বেশি বেশি আমরা একটু শিখে নিতে পারি যদি মুখস্থ না হয় অন্তত বাংলাটা বুঝে নিয়ে সেই দোয়াগুলো আল্লাহর কাছে আমরা করতে পারি রামাদানের মধ্যে মসজিদে বেশি বেশি অবস্থান করার একটা অভ্যাস গড়ে তোলা দরকার কারণ জেনারেশন মসজিদ থেকে বিমুখ হয়ে গেছে এখানে তো কিছু ছাত্র আছে তরুণদের বিরাট অংশ এখন আর মসজিদে আসে না কারণ সলাপ করার বাইরে তরুণদের জন্য মসজিদে কিছুই আমরা রাখি না তরুণদেরকে মসজিদমুখী করার দায়িত্ব কিন্তু আমার আপনার আপনাদের সবার তরুণ কিশোর বালক এবং মেয়েদের পার্টি মেয়েরা তাদেরকে মসজিদমুখী হতে হবে রমাদান আমাদের সামনে একটা ভালো উপলক্ষ যে দীর্ঘক্ষণ তেলাওয়াতের জন্য হোক বা যে কোনো কারণে হোক আমরা মসজিদে অবস্থান করতে পারি এবং বিশেষ করে শেষ দশ দিন যেন আমরা এতে কাফের জন্য মানসিক প্রস্তুতি নেই যদি শেষ দশ দিন সম্ভব না হয় যার পক্ষে যে কয়দিন এতে কাফের ব্যাপারে বিশুদ্ধ মত হচ্ছে এর সর্বনিম্ন কোনো সময় নির্ধারিত নেই আমাদের মধ্যে একটা প্রচলন আছে কোরআন হেফজের ক্ষেত্রে আর এতে গাফের ক্ষেত্রে করলে দশ দিন করবো নাহলে একটুও করবো না আর হেফজের ক্ষেত্র দেখবেন আমি আমাদের জেনারেল শিক্ষিত ভাই বোনদের মধ্যে লক্ষ্য করলাম তাদের হাতে গোনা কয়েকটা সুরা ছাড়া অধিকাংশের প্রায় আটানব্বই পার্সেন্টের এক পারা কোরআন শরীফ মুখস্থ নেয় এটা কিন্তু আরব দেশে আপনি পাবেন না অথবা ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে দেখেছি প্রায় সব লোকের পনেরো পাড়া বারো পাড়া আঠারো পাড়া উনিশ পাড়া একুশ পাড়া সাত পাড়া নয় পাড়া মুখস্থ আমি জিজ্ঞেস করি ধরলাম আমি সাড়ে পাঁচ পাড়া করলাম অসুবিধা কি আরেকজন সাড়ে তিন পাড়া মুখস্থ করলেন অসুবিধাটা কোথায় কেন আমাদের মধ্যে হয় হাফেজ করলে পুরো হাফেজ নয় কিচ্ছু করবো না তিনটে থেকে চারটা পাঁচটা দশটা সুরা বাস এই প্রবণতাটা কেন তৈরি হলো এটা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের বরং এখন থেকে প্রত্যেক মুসলিম শেষ পাড়াটা আমি মনে করি খুবই জরুরি তাদের মুখস্থ করা এর মধ্যে অনেক সুন্দর সুন্দর মেসেজ আছে আর তাছাড়া সালাতের জন্য উনি মাঝে মাঝে একটু বড় সুরে যেমন নাবা নাজে আত এগুলো পড়তে পারেন একজন আমাকে জিজ্ঞেস করলেন আমার তো বড় কোনো সুরা মুখস্থ নেই আমি কি কুলওয়াল্লা বিশ বার পড়ে লম্বা করতে পারে কিনা কেমন লাইফ এটা তো পারা যায় কোনো অসুবিধা নেই বাট আপনি আপনার অক্ষমতা বুঝেননি আপনি কলুয়ালার ইন্না নাকা বিশ বার পঞ্চাশ বার পরে লম্বা করছেন কোরআনের অন্য অংশ যদি আপনার আজকে মুখস্থ থাকতো তাহলে কি মজাই না আপনি পেতেন একটা জিনিস কয়বার রিপিট করা যায় ঠিক আছে কোরআনের পুরোটাই ভালো কোরআনের ব্যাপারটা অন্য বইয়ের মতো না কিন্তু তারপরেও আপনি যদি লং সুরাগুলো মুখস্থ রাখতেন আপনার বেশি ভালো লাগতো ছোট ছোট সুরা দশ বার বিশ বার রিপিট করার চাইতে অতএব আমরা সেভাবে নিজেদেরকে প্রস্তুত করি সিয়ামটা যেন সঠিকভাবে সুন্দরভাবে পরিপালিত হয় আসলে আমরা সেই জন্য চেষ্টা করি সিয়ামটা সঠিকভাবে হওয়ার জন্য বেশ কিছু ইনস্ট্রাকশন আমাদেরকে ফলো করতে হবে হয়তো অন্য অন্য খোদবায়ও আপনাদের কাছে সেটা আলোচিত হবে ইনশাআল্লাহ আর সিয়ামের মধ্যে সেটা আলোচিত হবে সিয়ামের যে শুক্রবারগুলো আসবে জুমাগুলো সেখানে তারপরে সংক্ষেপে বলি সিয়ামের জন্য আপনি এই যে তার যে সময় এবং যে করণীয়টা বেঁধে দেওয়া বেঁধে দেওয়া হয়েছে এর পাশাপাশি রাসুল সাল্লাহ সাল্লাম ওই হাদিসটাও মনে রাখবেন ইয়াদা ফালাইসা যে ব্যক্তি সে মিথ্যা কথা মিথ্যা কাজ পরিত্যাগ করলো না সিয়ামের মধ্যে তাহলে আল্লাহর কাছে তার বাধাহার ত্যাগের কোনো প্রয়োজন নেই তাহলে এই যে সপ্তাহের মধ্যে আমরা সিয়াম পালন করছি সোমবার বৃহস্পতিবার সিয়াম কিন্তু সবগুলোই একই প্যাটার্ন সালাতও কিন্তু একই প্যাটার্ন আপনি যেমন জোহরের সালাদ যে স্টেলে পড়লেন রাতের কিয়ামুল্লাইল কি সেই স্টেলে পড়বেন না তাকবিরে তাহরিমা দোয়াউল ইস্তেফতাহ সুরাতুল ফাতেহা অন্য সুরা মিলানো তারপরে রুকুতে যাওয়া রাফল ইয়াদাইন রুকু থেকে উঠা রাফল ইয়াদাইন এবং তারপর অন্য আমল দ্বিতীয় রাকাতের পরে বসে শাহুদ পড়া ইত্যাদি সেম না সেমই তো সিয়ামেরও একই কথা যে ব্যক্তি একদিন আল্লাহর রাস্তায় আল্লাহর ওয়াস্তে আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন করে বোখারির হাদিসে এসেছে সে ব্যক্তি জাহান নাম থেকে সত্তর বছরের দূরত্বে নিজেকে নিয়ে গেল আলহামদুল এটা সব সিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য কোন সন্দেহ নেই ফরজ সিয়ামের মর্যাদা আরো অনেক বেশি অতএব আসুন আমরা অর্থবহ সিয়াম পালন করি আমরা রিচুয়ালিস্টিক গত বাধা গতানুগতিক সিয়াম পালন না করি সিয়াম আমাদের মুসলিম ব্যক্তিত্বকে তৈরি করে মুসলিম আত্মমর্যাদাকে শানিত করে আল্লাহর ভয়কে আরো শক্তিশালী করে আমাদের এই খ্লাসকে বাড়িয়ে দেয় কোরআন সন্ধ্যা মুখী চলার পথকে আরো গতিশীল করে দেয় আসুন আমরা নিজেদেরকে সেভাবেই তৈরি করি আমাদের প্রস্তুতিটা যেন এমনই হয় তো আজকে আমি পর্যন্তই রাখলাম আরও ইনশাল্লাহ বিশদ আলোচনা হবে এবং দীর্ঘ আরও আলোচনার বিষয় রয়ে গেছে আকুল কাউলি হাদা ও আস্তাকফিরুল্লাহ আলী ওয়ালাকুম ওয়ালিসা ইরিল মুসলিমিন ফাস্তাকফিরুহ إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أيها المسلمون اتقوا الله سبحانه وتعالى واتبعوا سنه نبيكم في جميع عباداتكم ومعاملاتكم واقوالكم واعمالكم نسال الله سبحانه وتعالى ان يوفقنا لما يحبه ويرضى ويجعلنا هداه مهتدين ويجعلنا للعمل نعمل لوجهه الكريم اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم أيها الإخوة আরো দু একটি আমলের কথা আমি উল্লেখ করব যেগুলোর জন্য আমরা প্রস্তুতি নিতে পারি আরেকটি হচ্ছে ইফতার সাইমিন ও এতামুল মাসাকিন ইফতার আর সাইমিন সাইমিনদেরকে ইফতার করানো কারণ বিশুদ্ধ হাদিসে এসছে যে ব্যক্তি কাউকে ইফতার করায় তার জন্য সেই পরিমাণ সওয়াব থাকবে যাকে সে ইফতার করালো তার সিয়াম কিয়ামের কারণে যত বিশাল স্বভাবের সে অধিকারী হলো সেই পরিমাণ স্বভাবের বরাদ্দ তার জন্য স্পেশালি থাকবে তবে ওই ব্যক্তি সওয়াব অর্থাৎ যে ব্যক্তিকে ইফতার করানো হলো সেই ব্যক্তির সওয়াব থেকে কোনো ঘাটতি হবে না আর এটা আম উত্ত আম এটা মানুষ মুসলিমদের একটা সুন্দর বৈশিষ্ট্য কোরআন এত আমত্ত আমের উপরে আমাদের উৎসাহিত করেছে রামাদান মাস সব আমলের সাথে এই একটা আমলের তেদ্রিব এবং প্রশিক্ষণ আমাদেরকে দিয়ে থাকে এ মাসে অনেকেই তাদের জাকাতের হিসাবটা ক্লোজ করেন অতএব যাতে রমাদান মাসে তিনি দিতে পারেন সাদাকাত বাড়িয়ে দিতে পারেন রাসুল সাল্লাহ সাল্লামের ব্যাপারে সহিদের কথা আপনারা জানেন তিনি প্রচণ্ড বেগবান ঝড়ো হওয়ার চাইতেও আরও বেশি বেগবান ছিলেন তিনি সাদাকা দেওয়ার ব্যাপারে সাধারণত তিনি সকল মুসলিমের চাইতে বেশি সাদাকা দিতেন এবং সবচেয়ে বেশি দিতেন তিনি রমাদান মাসে অতএব আমাদের এই যে তাদ্রিব এই যে প্রশিক্ষণ সেটা বাড়ানো উচিত আমরা আমাদের বেশ কয়েক ধরনের ইবাদতের প্রস্তুতি এখানে নিতে পারি এক অন্তরের ইবাদত যার সাথে আমাদের নিয়ত আছে এখলাসের বিষয়গুলো জড়িত আছে তাওয়াক্কুল আল্লাহর প্রতি ইমান এগুলো সব অন্তরের এবাদত আল্লাহর প্রতি মাহাব্বা রসুল্লাহ সাল্লাহ প্রতি মাহাব্বা দিনের প্রতি মাহাব্বা কোরআন সন্ন্যার প্রতি মাহাব্বা মুসলিমদের প্রতি মাহাব্বা এগুলো হলো মিনাল আমাল আল কালবিয়া এগুলোর কিন্তু ঘাটতি দেখা গিয়েছে আজকের আমাদের সমাজে এরকম আমাল কালবিয়ার ঘাটতি অনেক মাহাব্বা নাই মানুষের মনের মধ্যে এখন ভালোবাসা শ্রদ্ধা নাই যেহেতু আমরা একে অপরের প্রতি ভালোবাসা হারিয়েছি আমরা আল্লাহর প্রতি ভালোবাসা হারিয়েছি আমাদের সামনে কোনো হারাম কাজ হলে আমাদের আর চিত্ত চাঞ্চল্য তৈরি হয় না রামাদান মাসে আসুন না আমরা সেই তামরিনটা নেই বাহ্যিক ইবাদতের প্র্যাকটিস সালাত আমাদের অধিকাংশ মানুষ তাড়াহুড়ো করে দায় সারা গোছের পড়ে অথচ সালাত হচ্ছে মোমেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ জব বলতে পারেন আল্লাহ আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন সেটা নাম হলো ইবাদত আর ইবাদতের মধ্যে আলা দ্বারা যার আমল হলো আসলাওয়াতুল খামস পাঁচ ওয়াক্ত সলা তাই সারা গোছের এটা হতে পারে না এটা full time job full time job Ramadan মাসে আমরা সেই প্রশিক্ষণটা নেই এভাবে আরও যত ইবাদত রয়েছে আর্থিক ইবাদতের জন্য রমাদান একটা চমৎকার প্রশিক্ষণ যেটা জাকাত দেওয়ার মাধ্যমে জাকাতের হিসাবটা আল্লাহর ওয়াস্তে পাই পাই করে দিবেন কারণ আপনারা যারা সালাদ পড়েন সালাতের রাকাত সেজদা রুকু কোথায় কি পড়া সবটা হিসাব করেন হিসাব করেন না প্রত্যেক ব্যক্তি খুবই সাধারণ হলেও তিনি সালাদ কিন্তু খুব হিসেব করে পড়েন এমনকি ওয়াক্তটাও ঠিক রাখেন ওয়াক্তটা ঠিক রাখেন না রাকাত ঠিক রাখেন সিজদা ঠিক রাখেন রুকু ঠিক রাখেন আবার রুকুতে কি পড়তে হবে সেটাও ঠিক রাখেন ভুলে কাউকে শুনি নাই যে রুখুর মধ্যে সোবানা রাব্বিয়াল আলা পড়ছে আবার সাজদার মধ্যে সোবানা রাব্বিয়াল আদিম পড়তেও শুনি নাই আমি জিজ্ঞেস করেছি অনেকে আপনি কি পড়তে প্রস্তুত কিনা বা যদি বলা হয় যে আপনি রুকুর মধ্যে এখন থেকে সোবানা রাব্বিয়াল আলা পড়বেন বুঝছে না না না তো কেন এতটা সচেতন সলাতে তাহলে জাকাতে বা অন্যান্য আমলে এতটা সচেতন নন কেন সুতরাং এটা হলো ইমব্যালেন্সড আমরা আমাদের কাজের মধ্যে কোনো সঙ্গতি রাখি না সঙ্গতিহীন জীবনযাপন করছি রামাদান আমাদেরকে একটা সুন্দর সঙ্গতি শেখানোর জন্য এসেছে আপনি প্রত্যেকটা আমল করবেন সঙ্গতি রেখে যেটা যেখানে করার দরকার আপনি যদি একটা অফিসে কাজ করেন তাহলে আপনার হয়তো পাঁচটা কাজ আছে আপনি একটা করে যদি খুব গুরুত্বের সাথে একটা করলেন বাকি চারটাকে ইগনোর করলেন হবে আপনার চাকরি থাকবে তাহলে এটা কেন আমরা আল্লাহর কাছে এক্সপেক্ট করছি যে শুধু একটা আমল করেই আমি সন্তুষ্ট বাকি আমলগুলো আমাকে করতে হবে না আপনার প্রশাসনিক কাজে চাকরির স্থলে আপনার সরিয়া মেনটেন করতে হবে না খাওয়ার সময় সেরিয়া মেনটেন করতে হবে না হালাল খাচ্ছেন কি হারাম খাচ্ছেন মানুষের সাথে অর্থনৈতিক লেনদেন করার সময় কি সেরিয়া মেনটেন করতে হবে না মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে কি সেরিয়া মেনটেন করতে হবে না ইত্যাদি প্রত্যেকটা ক্ষেত্রে মনে রাখতে হবে সবকিছুতেই যদি সারিয়া মেনটেন করি এটার নামই হচ্ছে তাকোয়া এটার নামই হচ্ছে তাকোয়া সুতরাং আল্লাহ যখন মানুষকে বলে এই মান্দারগণ তোমরা আল্লাহকে ভয় করো যখন সমস্ত মানুষ এটা ইমানদারদেরকে বলা হচ্ছে ইয়া ইউহান্না হে মানুষেরা তোমরা তোমাদের সেই রবকে ভয় করো অর্থাৎ তার তাকোয়া অবলম্বন করো তখন শুধু আমরা বাংলাতে ভয় করি ভয় করো এই শব্দটা বলে কিন্তু বিপদে পড়ে গেছে তাকোয়ার অর্থ শুধু ভয় না শুধু ভয় না ভয় তো বাক্যেও পাই আমরা ভয় ডাকাতকেও পাই তাই না কত কিছুকে এক এক ধর সাপকেও ভয় পাই এই ভয় না তাকোয়া একটা কম্প্রিহেন্সিভ শব্দ সেই অর্থটা এখানে প্রয়োগ করতে হবে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে তার সমস্ত নির্দেশ মেনে চলা এবং আল্লাহকে ভয় করে তিনি এবং তার রাসুল যা কিছু থেকে আমাদেরকে নিষেধ করেছেন সবকিছুকে বর্জন করা এইভাবে আল্লাহর তাকে অবলম্বন করতে হবে আর আমরা একটু আগেই জেনেছি সিয়াম এসেছে আমাদেরকে সেই তাকোয়া শেখানোর জন্য সেই তাকোয়ার প্রশিক্ষণ গ্রহণের জন্য তাহলে আসুন সিয়াম আমাদের একদম দাঁড় গোড়ায় রামাদানের সিয়াম আমরা তাকুয়ার এই প্রশিক্ষণটা নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয় আরও টিপস নিয়ে নেই আরও জেনে নেই আরও অনেক সাহিত্যের আলোচনা আছে সেগুলো জেনে নিজেকে সর্বতভাবে সিয়ামের জন্য প্রস্তুত করে নেই আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে সঠিক ভালো আমল করার তৌফিক দান করুন আমাদেরকে তার মখলেস মুত্তাকি বান্দা হিসাবে কবুল করুন আমাদের সকল পাপকে তিনি মিটিয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন